আমরা এখন শুরু করব সুরতুল কফ সুরা কফ কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটি এমন একটি সুরা এই সুরাটি এমন একটি সুরা যে সুরা রুসুসাল্লাম খুদ্বাতে আলোচনা করতেন তেলাওয়াত করতেন রসুলের পার্শ্ববর্তী একজন লোক ছিলেন রসুলের বাড়ির পাশে সে বলছে যে রসুলের রান্নাঘর আর আমাদের রান্নাঘর অভিন্ন ছিল একই ছিল রসুল যখন খুদ্া দিতেন রসুলের ওই সুরা কফ তেলাওয়াত শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে মানে এটা এত রসুলাম এত বেশি পড়তেন অতএব এই সুরার গুরুত্ব এই সুরার মর্যাদা অনেক বেশি তাই আসুন আজকে আমরা সুরা কফ আলোচনা করে আমরা সংক্ষেপে অল্প আলোচনা করব আজকে কারণ আমাদের আজকে পরীক্ষা আছে ঠিক না কি আজকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসেন নাই ইনশাল্লাহ আজকে আমরা সংক্ষেপে অল্প আলোচনা করে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের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 আল্লাহ সুবাহ মানুষদেরকে তার পরিচয় দিতে চাচ্ছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ এখানে বলছেন কফ কফ এই অক্ষরে কোন অর্থ আছে আছে কোন অর্থ এগুলোকে হরুফে মোকত্তাত বলা হয় হরুফে মোকত্তাতের অর্থ নয় এইটাই সকল লামাই কেরামদের মতামত কেউ কেউ বলেছেন আছে কিন্তু এগুলো সঠিক কোনো ভিত্তি নাই কেউ স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে গানটি দিয়ে বলতে পারে না এই হরফগুলো দিয়ে আল্লাহ সুবাহ কোরআন শুরু করেছেন এটার কোনো অর্থ হ্যাঁ যদিও থেকে থাকে জানেন কে রসুল সালাম এগুলো কোনো অর্থ করে জান নাই সাহাবিদের কাছ থেকেও এগুলো কোনো অর্থ জানা যায় না অতএব এটার অর্থ আমরা জানি না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তারপরে আল্লাহ এখানে কোরআনের কসম করছেন কিসের কসম কোরআন আল্লাহ বলছেন সম্মানিত কোরআনের কসম এই যে কসম আমরা মানুষ যারা আছি পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কথা বুঝাতে চাইলে কোনো কথা কোনো মানুষের কাছে বিশ্বস্ত করার জন্য বিশ্বাসযোগ্য করার জন্য কসম করি ঠিক না কারণ মানুষ সহজে বিশ্বাস করতে চায় না এই আমরা বলি আল্লাহর কসম করে বলি আবার অনেকে লাইন ক্রস করে ব্রেক ফেল করে বলে আমার সন্তানের কসম আমার বাবার কসম আমার মায়ের কসম মাটির কসম কয় না এরকম কয় এটা ঠিক না কারণ রসুল বলছেন মান হালাফা বিগৈরিল্লাহি আশ্রকা আশরাকা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো তাই শপথ কার নামে করতে হবে আল্লাহর নামে এই জন্য দেখবেন যারা সৌদি আরবে গেছেন ওখানকার লোকেরা কথায় কথায় অল্লাহি তাল্লাহি বিল্লাহি এরকম বলে না অল্লাহি আল্লাহ অল্লাহি হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সৌদি আরব যাই নাই কিন্তু জানি ওখানকার অনেক বন্ধুরা এবং আমাদের জিরা পড়ালেখা করে এসেছেন আবার নেটের মাধ্যমে ওদের কিছু কথাবার্তা শোনা যায় যার মাধ্যমে জানতে পারলাম যে ওরা অল্লাহি বিল্লাহি তাল্লাহি এগুলো আর ভিতরে এসেছে গ্রামার টিকেল এসেছে এগুলোকে কসম করার জন্য বোঝা যায় সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই ওল্লাহি তাল্লাহি বিল্লাহি আছে না এগুলো আল্লাহর কসম অতএব কসম করতে হলে শুধু একজনের নামেই করা যায় তিনি কে অতএব সাবধান ভাইয়েরা সাবধান কসম আমরা মানব মণ্ডলী যারা আল্লাহর বান্দা আছি আমরা শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে কসম করতে পারি কিন্তু আল্লাহ এমন একজন সত্তা তিনি যে কোনো কিছুর নাম দিয়ে কসম করতে পারেন আল্লাহ এখানে এই মহাগ্রন্থ আল কোরআনের কসম করেছেন ওয়াল কোরআনিল মজিদ সম্মানিত গ্রন্থ কোরআনের কসম আল্লাহ বলছেন বালা আজিবু আল্লাহ বলছেন তাদের কাছে যখন তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আসলো তাদের মধ্য থেকে তাদেরই কাছে একজন সতর্ককারী আসলো কাফিরুন কাফেররা বলল হাদা শাইউন আজিব আরে এটা তো আজিব ব্যাপার আজিব অর্থ জানেন না আমরা বলি না আজিব ব্যাপার এটা কিন্তু আরবি শব্দ এই যে আল্লাহ রব আমিন সুরা কফের দুই নম্বর আয়াতের শেষ শব্দটা বলছেন ফাকল কাফিরুন কাফেররা বললো হাদা শাইউনা আজিব আরে এটা তো আজিব ব্যাপার আশ্চর্য ব্যাপার বিস্ময়কর ব্যাপার তাদের কাছে বিস্ময় লাগলো কেন কারণ হলো এই যে কারণ তাদের মধ্য থেকে একজন রসুল হয়ে আসছে এতদিন তারা যাকে দেখেছে তাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে খাইছে পড়ছে ব্যবসা বাণিজ্য করছে খেলাধুলা করেছে সব তাদের মধ্যে আদান প্রদান এখন তাদের মধ্য থেকে একজন রসুল হয়েছে আরে আশ্চর্য ব্যাপার মোহাম্মদ আবার রসুল হলো কবে তাদের কাছে আশ্চর্য ঠেকছে আল্লাহ এটাই বলছেন হাদা সেই ও নাজিব কাফেররা বললো আরে এটা আশ্চর্য ব্যাপার তারা শুধু এখানেই আশ্চর্য হয় নাই তারা আশ্চর্য হয়েছে আরো তারা বলছে যে আইদা মিতনা কুন্না তোরবা মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার জীবিত হব আবার আমাদেরকে জেতা করা হবে এ কাফের কাফেররা মৃত মানুষের হার আছে না হার যেগুলো পচে যায় এই মরা পচা হাড়কে টিপ দিয়ে আপনার বেঙে গুড়া করে একদম ফাঁকি করে বলছে এইটা আবার জীবিত হবে প্রশ্নই আসে না এরকম বক্তব্য আছে না নাই আমাদের মধ্যে আছে আপনার বাড়ির ভিতরে গাপটি মেরে আছে নাস্তিক আপনি যদি এলাকার মধ্যে খোঁজ নেন বিশেষ করে বর্তমান এই একবিংশ শতাব্দীর এই নতুন যুবক যারা আছে এই তরুণ যারা আছে এরা যাদের কাছ থেকে পড়ালেখা শিখতেছে যে টিচাররা আজকে পড়ালেখা শিখাচ্ছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন তারা সুকৌশলে তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নাস্তিকতা আমি নিজে জানি আমি এক শিক্ষকের কথা জানি একদিন ক্লাস চলছে ক্লাস করতে গিয়ে আজান দিচ্ছে সাথে সাথে দরজাটা চাপিয়ে দিয়েছে ছাত্ররা জিজ্ঞাসা করলো স্যার আপনি দরজা বন্ধ করলেন কেন এতক্ষণ বন্ধ করলেন না বলছে আজানের আওয়াজ আসতেছে এই জন্য কেন স্যার আজানের আওয়াজ আপনার কাছে খারাপ লাগে আচ্ছা ঠিক আছে আজানের আওয়াজ খারাপ লাগে কি নাই তোমরা কি মনে করো আল্লাহ আছে কেয়ামত আছে জান্নাত জাহান্নাম আছে পরকাল আছে এগুলো কিচ্ছু নাই এই যে একটা কথা এই যে একটা শিক্ষক এই যে একটা টিচার এরকম টিচার আজকে হাজার হাজারো শিক্ষক আছে যারা এই যুবকদেরকে তাদের মাথার মধ্যে পয়জন ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে আপনি আর আমি আধা ঘন্টা বক্তব্য দিয়ে কিভাবে মানুষকে কোরআনের পথে নিয়ে আসবো সপ্তাহে একদিন মাত্র আধা ঘন্টা পনেরো এক ঘন্টা জুমার বা শোনে আধা ঘন্টা শোনে বা না শোনে আস্তে আস্তে সবার পরে আছে আবার সবার আগে চলে যায় এই আধা ঘন্টা বক্তব্য দিয়ে তাদেরকে দিনের পথে রাখা সম্ভব জি না আরে সাত দিনে সাত দিনের একদিন জুমার দিন আর এই একদিনের মাত্র আধা ঘন্টা বক্তব্য তারা কোরআনের বক্তব্য শুনলে কি হবে আর সাত দিনের পুরো ছয় দিন তাদের সম্পর্ক শয়তানের সাথে এই আধা ঘন্টা বক্তব্য দিয়ে মানুষকে দিনের পথে রাখা অনেক কঠিন এজন্য আমি প্রায় সময় একটা কথা বলি গার্ডিয়ানদেরকে বলি আপনি তো সবকিছু দায়িত্ব পালন করেন এটার সাথে সাথে আপনার সন্তানের দিনের দায়িত্বটাও পালন করতে হবে অন্যথায় এই সন্তান আপনাকে এই সন্তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না এই জন্য আপনাকে আরেকটু সতর্ক হওয়া দরকার সন্তানকে কেয়ার করা দরকার জাস্টিফাই করা দরকার তার চিন্তা চেতনা মানসিকতা এখানে কোন পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে তারা বলছিল এই কাফেররা তারা বলতো আরে মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে গিয়ে মাটি হয়ে যাওয়ার পরে আবার জীবিত হবো দেখি সম্ভব তাদের হলো এই চিন্তা আল্লাহ বলছেন তারপর তারা বলিকা আরে এটা হলো দূরবর্তী বিষয় এইটা ফিরে আসাটা অর্থাৎ পুনরুত্থিত হওয়া এটা দূরবর্তী কোনো বিষয় এটা অকল্পনীয় বিষয় এটা অসম্ভব বিষয় এটা হতেই পারে না কাফেরদের বক্তব্য তারপর আল্লাহ বলছেন কদা আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম হাফিজ আল্লাহ বলেছেন তারপরে কদা আর জমিন হাফিজ কদা আমি জানি আমরা জানি কে জানে আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে মানে অর্থটা আমরা এখন আল্লাহ তো একজন তাই না তাইলে এক বছর ব্যবহার করা দরকার না কথা বলেন না কেন কিন্তু আল্লাহ এখানে বহু বছর ব্যবহার করেছে কদা আলিম না মানে আমরা জানি তাহলে আল্লাহ যেহেতু একজন আবার আল্লাহর ক্ষেত্রে আল্লাহ যেহেতু একজন আর বচন ব্যবহার করার ক্ষেত্রে এক বছর ব্যবহার করা দরকার কিন্তু আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেন এই জন্য মুফাসরিনে কেরাম বলছে এটা দ্বারা আল্লাহর শান বুঝায় আল্লাহর মর্যাদা বুঝায় যে তোমরা সবাই মিলে যা পারো না আল্লাহ একা তাই পারে এই জন্য আল্লাহর ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা আল্লাহ বলছে কদা আলিম না আমরা জানি মা তানকুসুল আরজু মিনহুম তাদের মধ্য থেকে যা নোক্স হয়েছে নোক্স মানে কমিয়ে কমে যাওয়া ক্ষয় হয়ে যাওয়া এই যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার কাছ থেকে কি ক্ষয় হয়েছে এটা আল্লাহ জানেন না কি হারিয়ে গেছে কি ধ্বংস হয়েছে এটা আল্লাহ বলছেন কদা আলিম না আমরা জানি মা তান কুসুদ আর জমিন হোক তাদের থেকে কি ক্ষয় হয়েছে কি নুকস হয়েছে কি কমতি হয়েছে এটা আমরা জানি তারপরে আল্লাহ বলছেন যে ওয়াইন দানা কিতাবুন হাফিজ যা কিছু আছে এই সব কিছু সব কিছু সব গুরু আল্লাহ সুবাহ কিতাবে এগুলো হেফাজত আছে সংরক্ষিত আছে আল্লাহর কাছে আল্লাহ বলছেন ফি আল্লাহ বলছেন বরং তারা মিথ্যা প্রতিপন্ন করে বিল ওই সত্যকে যখন তাদের কাছে সত্য আসে তাদের কাছে সত্য আসলো এই হক আসলো এই সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই মহাগ্রন্থ আল কোরআন যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসলো বালকাজাবু বরং তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে কেন বলছে ফাহুম ফি আমরিম মারিজ সুতরাং তারা এমন একটা বিষয়ের মধ্যে আছে যে ফি আমরুন আমরুন মানে হলো বিষয় আর মারিজ মানে এখানে তারা সংশয়ের মধ্যে আছে কারণ তারা এই কোরআনকে বিশ্বাস করতে বিশ্বাস করতে পারে নাই আমি কিন্তু বলেছিলাম অলিদ ইবনে মুগিরা অলিদ ইবনে মুগিরা মক্কার মধ্যে একজন সাহিত্যিক ভাষাগত দিক থেকে ভাষার পাঞ্চাঞ্চল্যের দিক থেকে এদের সৌন্দর্যতা সম্পর্কে অলিদ ইবনে মুগিরার চাইতে আর কেউ ভালো জানে না যেটাকে ভাষা বিশেষজ্ঞ বলে আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা তারা পাগল হয়ে গেছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে এই কোরআন দেখে তারা অলিদিনে মুগিরের কাছে গেছে কেউ মোহাম্মদ এই কথা বলতেছে এটা কি তুমি তো এই ভাষা সম্পর্কে সাহিত্য সম্পর্কে তোমার পাণ্ডিত্য আছে এটা কি বলছে হ্যাঁ মোহাম্মদ যেটা নিয়ে এসেছে এটা সাধারণ কোনো বিষয় নয় আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেল কি কো ওইটা তাহলে তো আমাদের বাপদাদার ধর্ম ধ্বংস হয়ে যাবে বলছে দাঁড়াও দাঁড়াও তাকে পুরস্কারে ঘোষণা দেয়া হলো তাকে সম্মান দেয়া হবে তখন সেই ব্যক্তি বলল এই কোরআনের মধ্যে ভুল আছে এটা মানুষের তৈরি করা গ্রন্থ কিন্তু প্রথমে কি বলছিল এটা সাধারণ কোনো গ্রন্থ নয় তখন মক্কার এই কাফের লিডাররা তারা শঙ্কিত হয়ে গেল ভীত সন্ত্রস্ত হয়ে গেল যেই কিতাব আসছে আর মানুষেরা দলে দলে এই কিতাবের দাস গ্রহণ করছে আবু জেহেল আবুল হাবেরা রাত্রেবেলায় রসুল্লাহামের গড়ের চারদিকে গিয়ে চুপ করে কান পেতে কোরআন শুনত জানেন না ঘটনা কেন তারা এরকম ভাষা জীবনে শুনেই নাই যদিও তাদের বাপদাদার ভাষা ছিল আরবি কিন্তু এটা এমন এক ভাষা এটা এমন এক ল্যাঙ্গুয়েজ এর মধ্যে এমন বার্তা এমন মেসেজ এমন বক্তব্য রয়েছে যেটা তাদেরকে আতঙ্কিত করে দিয়েছে কারণ তারা লা ইলাহা ইল্লাহকে মানতে রাজি না আর এটা যে কথা বলে মানুষ দলে দলে লা ইলাহা ইল্লাহর পক্ষে চলে যাবে সম্মানিত উপস্থিতি তাই এটা এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করলো আল্লাহ বলছেন এবার তাদেরকে এক্সাম্পল দিচ্ছেন যে আমি আল্লাহ একজন আসি সত্যিকার অর্থে আমি একজন রব আমি একজন মালিক আমি সব কিছুর ক্ষমতা রাখি সব কিছু আমি সৃষ্টি করেছি এবং প্রত্যেকটা মানুষের বিচার হবে আমার কাছে আমি প্রত্যেকটা মানুষের ফয়সালা দিব আল্লাহ সুবান তার পরিচয় দিয়ে মানুষকে বলছেন আল্লাহ বলছেন আফালামিয়াম জুরু তারা কি লক্ষ্য করে না ইলাসামা আকাশের দিকে আফালাম ইয়ানজুরু তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না আমরা বলি না এই তুই কি কানা হয়ে গেছিস দেখোস না এটা বলেন এরকম আল্লাহ বলছে আফালাম ইয়ানজুরু প্রশ্ন করেছেন তারা কি দেখে না ইলা সামাই আকাশের দিকে ফাউ কহুম উপরে কাইফা বানাই না হা আমি আকাশকে কিভাবে সৃষ্টি করেছি এটাকে মানুষ দেখে না এবং এই আকাশকে সুশোভিত করলাম আলোক সজ্জা করলাম আকাশের মধ্যে চাঁদ আছে না নাই সূর্য আছে না নাই তারকা আছে না নাই যখন আপনার পূর্ণিমা হয় এই রাত্রিতে যখন তারকাগুলো দেখা যায় অনেক সুন্দর দেখায় না অনেক সুন্দর দেখায় আল্লাহ এটা বলছেন যে ওয়াজাইয়ান নাহা আমি এগুলোকে সুশোভিত করেছি আফালামিয়ান জুরু তারা কি লক্ষ্য করে না আকাশের দিকে ওপরে আমি কিভাবে এটা বানাইলাম নাহা এটাকে সুশোভিত করলাম ওমালাহা মিন ফুরুজ এবং এর মধ্যে সামান্য তো ফাটল নাই তোমাকে লক্ষ্য করো না কোনো ফাটল নাই সম্মানিত উপস্থিতি আসলে যে কাফের জেনে বুঝেও কাফের তাকে হেদায়ত করা সম্ভব না একটা এক্সাম্পল আল্লাহ রহমিন সুরতুল কমার প্রথম আয়াত বলছেন কমার ইক তারবা মানে নিকটবর্তী হওয়া ইক তারবাতি কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে কি হয়েছে কেয়ামত নিকটবর্তী ওয়ান শাক্তল কমার চন্দ্র এটা দ্বিখণ্ডিত হয়ে গেছে এই ঘটনা আপনারা জানেন না রসুল্লাহ সাল্লাম যখন কাফিরদেরকে কালিমার দাওয়াত দিলেন কাফেররা বারবার অস্বীকার করে বারবার অস্বীকার করে বারবার এটাকে ডিনাই করে এবার আবু জাহেল বলল যে মোহাম্মদ ঠিক আছে তুমি যে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল একজন নবী একজন মেসেঞ্জার তুমি আমাদেরকে পরীক্ষা দাও কি পরীক্ষা তুমি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও তাহলে তোমাকে বিশ্বাস করবো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাতের ইশারায় আল্লাহর রহমতে রসুলের কিন্তু ক্ষমতা নাই এটা অনেকে মনে করে যে রসুলের ক্ষমতা আছে যদি রসুলকে আল্লাহর ক্ষমতা দেন তাহলে আমল যা করতেন সব শেষ এই পর্যন্ত আমল যা করতেন সব বাতিল হয়ে যাবে কারণ কি হবে এটা কি হবে শিরিক হবে আল্লাহর সমকক্ষ বানানোই মানে কি শিরিক তাহলে এই চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে একজন তিনি কে রসুল আল্লাহর রহমতে আল্লাহর ইশারায় দ্বিখণ্ডিত করেছেন রসুলের কোনো ক্ষমতা নাই যদি আপনি এই ক্ষমতা রসুলকে দিয়ে দেন তাহলে আমল যা আছে সব শেষ যত আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দান খয়রাত করেন ভালো কথা বলেন দিনের দাওয়াতি কাজ করেন সব শেষ সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাম চাঁদকে হাতের ইশারায় দ্বিখণ্ডিত করে দিলেন আবু জাহেল বলল হায় হায় এটা এত বড় জাদুকর আমার ধারণার বাইরে ছিল আবু জেহেল রসুলকে বলল এটি বড় জাদুকর এই জন্য তাদের কথায় কোনো মিল ছিল না তারা এক এক সময় এক এক রকম কথা বলে মিশ্র প্রতিক্রিয়া দেয় তাদের কথা স্থির ছিল না কখন বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে কখন বলতো মোহাম্মদ জাদু করছে কখন বলতো মোহাম্মদের উপরে জাদু করছে কখন বলতো আরে মোহাম্মদ কবি নিজে বানাইছে এগুলো কখন বলতো মোহাম্মদ নিজেকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার জন্য এই কাজ করে আমাদের দেশে নাস্তিকরা রসুলকে অপবাদ দেয় বলে রসুল এতগুলো বিয়ে কেন করছেন উম্মতের জন্য চারটা বিয়ে জায়েজ কিন্তু রসুল তো অনেকগুলো বিয়ে করছেন রসুল নারীরও ছিলেন নওয়াজুবিল্লা আস্তাফিরুল্লাহ এই ধরনের কথাবার্তা বলে দেখেন রসুলকে মক্কার কাফেররা কি কি অফার দিছে রসুলকে মক্কার কাফেররা অভার দিছিল মোহাম্মদ তুমি যদি চাও এই আরবের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি হতে আমরা তোমাকে ধনী ব্যক্তি বানাই দিব তুমি যদি আরবের নেতৃত্ব গ্রহণ করতে চাও আমরা তোমাকে আরবের নেতৃত্ব দিব তুমি যদি চাও এই আরবের মধ্যে সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করতে আমরা তোমাকে সেই সুন্দরী নারী দিব রসুল কি নিয়েছিলেন নেই নাই রসুল কাকে বিবাহ করছিলেন রসুলের চাইতে পনেরো বছরের বড় খাদিজা বুড়ি মহিলা তাই না রসুল পঁচিশ বছরের যুবক আর একজন বুড়ি মহিলাকে বিবাহ করেছেন যদি নারীর প্রতি লোক থাকতো তাহলে এই বুড়ি বয়স্ক মহিলাকে বিবাহ করতে করতেন না অতএব যারা রসুলকে অপবাদ দিতে চায় তারা শুধুমাত্র মানুষকে গুমরা করার জন্য অপবাদ দেয় রসুল কখনো নারী লোভী ছিলেন না কখনো অর্থ সম্পদের প্রতি রসুলের লোভ ছিল না ক্ষমতার প্রতি রসুলের লোভ ছিল না যদি লোভ ক্ষমতা চাইতেন তাহলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন কিন্তু এগুলোকে দূরে সেরে দিলেন কারণ তিনি একমাত্র আল্লাহ সুবাহানও তারাকেই ভয় করতেন আর আল্লাহর নির্দেশনাগুলো মানুষের কাছে নিয়ে এসেছেন সম্মানিত উপস্থিতি এই জন্য তারা আজকে মানুষের সামনে এই ধরনের অপবাদ দেয় রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল আর্দ মাদাদনাহা ওয়াল পাইনা ফিহা রওয়াসিয়া ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি সেই বাহিজ এই আলোচনা করে ইনশাল্লাহ শেষ করে দিব আল্লাহ বলছেন ওয়াল আর মাদাদ নাহা ওয়াল কাইনা ফিহা রওয়াসিয়া আমি জমিনকে বিস্তৃত করেছি ওয়াল কাইনা ফিহা রওয়াসিয়া এবং এই জমিনের মধ্যে পর্বতমালা স্থাপন করেছি ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি জাউজিম বাহিজ এবং আমি এই জমিনের মধ্যে উদ্গত করি মিন কুল্লি জাউজিম বাহিদ সর্বপ্রকার উদ্ভিদ কি করেন আল্লাহ আর এটাই বলছেন যে আল্লাহ রব আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে এগুলোকে উদ্ভূত উদ্গত করেন দেখেন আল্লাহ যে একজন আছে এটা আল্লাহ পরিচয় দিচ্ছেন আমি আপনাকে বুঝাই জমিন বিস্তৃত বড় জমিন কিন্তু আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছেন ঠিক আছে কিন্তু আপনাকে এই যে পাঠাইছেন আপনি যে খাবার খান নিয়মিত খাবার খাচ্ছেন তিন বেলা খাবার খাচ্ছেন বরঞ্চ আরও বেশি খান আল্লাহ যদি আপনার খাবারের ব্যবস্থা না করতেন হ্যাঁ করতেন অল্প কিছু খাবার যেটা মানুষের জন্য অপ্রতুল থাকতো এনাফ ছিল না তাহলে পৃথিবীতে মানুষের বাধা সম্ভব ছিল কিন্তু মানুষ এই যে পৃথিবীতে বেঁচে আছে হাজার হাজার বছর ধরে আছে কেমন পর্যন্ত আরো হাজার বছর বছর যেতে পারে আল্লাহ ভালো জানেন কিন্তু মানুষের খাবারের কোনো কষ্ট হচ্ছে না আল্লাহ সুবাহ মানুষের পৃথিবীতে বেঁচে থাকার মতো পরিবেশ করে দিয়েছেন মনে করেন মানুষ পৃথিবীতে বেঁচে আছে ঠিকই কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতো নিত কিন্তু কষ্ট হতো কি কষ্ট হয় মানুষের আপনার কষ্ট হয় আল্লাহ সুমান এত সহজে শ্বাস প্রশ্বাস অক্সিজেন নেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবাহ যদি মানুষকে তৈরি করতেন এক একজনকে এক এক রকম ভাবে একটা মানুষের শরীরকে গবেষণা করে ডাক্তাররা যা কিছু বুঝেছে এই ট্রিটমেন্ট দিয়ে গোটা বিশ্বের মানুষকে চিকিৎসা করা যায় ঠিক না এখন মনে করে আল্লাহ আমিন একজনকে শরীরে একরকম অবকাঠামো দিলেন একটা রোগ দিলেন আবার আরেকজনের শরীরের অবকাঠামো অন্যরকম হতো তাহলে কি এত মানুষের চিকিৎসা করা সম্ভব হইতো কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের অবয়ব অবকাঠামো শারীরিক ভিতরে যে পার্টসগুলো আছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একই পার্টস ঠিক না এটাই আল্লাহর পরিচয় মানুষের শরীরের ভিতরে এত পার্স আল্লাহ সুবাহ দিয়েছেন এত সুশৃঙ্খল ভাবে এবং প্রত্যেকটা এত সুন্দরভাবে চলছে আল্লাহ সুবাহ অর্ডারে এটা দেখলে আল্লাহকে বিশ্বাস করা যায় সম্মানিত উপস্থিতি আল্লাহ এখানে তার নিজের পরিচয় দিয়ে যাচ্ছেন আজকে আলোচনা শেষ করে দিচ্ছি আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করব অতএব আপনারা সকলে আসবেন এই কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই আলোচনা শোনার তাফিক দান করুন আমিন আমি সংক্ষিপ্ত আকারে আবার অনুবাদ করে দিচ্ছি আল্লাহ বলছেন কফ অল কোরআনিল মাজিদ সম্মানিত এই কোরআনের শপথ বাল আজিবু মিনহুম যখন তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আসলো তখন ফাকল কাফিরুন আজিব তখন কাফেররা বলল আরে এটা তো আজিব ব্যাপার আশ্চর্যজনক ঘটনা আইদা মিতনা ওয়াকুন্না তোরবা আমরা মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার জীবিত হব এই ফিরে আসা এই যে আবার পুনরায় জীবিত হওয়া এটা তো দূরবর্তী বিষয় সুদূর পরাহত বিষয় কদা আলিমনা মা তানকুসুল জমিন হোম আল্লাহ বলছেন আমরা জানি তাদের কাছ থেকে কোন কোন জিনিসগুলো ক্ষয় হয়ে গেছে এটা আমরা ভালো করে জানি ওয়াইন্দানা কিতাবুন হাফিজ এবং এই সমস্ত বিষয়গুলো আমার কাছে কিতাবে সংরক্ষিত আছে বিল জা ফাহুম ফি আমরিম যখন তাদের কাছে সত্য আসলো তখন তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করলো ফাহুম ফি আমরিম মারিদ এবং তারা এই সংশয় বিষয়ের মধ্যে পড়ে গেল আফালাম ইয়ামজুরু ইলাসামা তারা কি লক্ষ্য করে না আকাশের দিকে ফাউকহুম তাদের উপরে কাইফা বানাই নাহা কিভাবে আকাশকে সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে তৈরি করা হয়েছে ওয়াজাইয়ান নাহা এবং আকাশের উপরে কি সুন্দর করে সুশোভিত করা হয়েছে এটা কি তারা দেখে না ওমা লাহা মিন ফুরুজ আকাশের মধ্যে কি কোনো ফাটল আছে আল্লাহ বলছেন ওয়াল আর্দ মাদাদ নাহা ওয়াল কাইনা ফিহা রওয়াসিয়া আমি জমিনকে বিস্তৃত করে দিয়েছি ওয়াল কাইনা ফিহা রওয়াসিয়া এবং এই জমিনের মধ্যে পর্বতমালা স্থাপন করেছি ওয়াম্বাতনা ফিহা এর মধ্য থেকে উদ্গত করি মিনকুল্লি জাউজিম বাহিদ প্রত্যেক প্রকার সব ধরনের উদ্ভিদ সমূহ এই হলো আজকে আমাদের আলোচনা আল্লাহ সুবাহর কাছে দোয়া করি আল্লাহ সুবাহ আমাদের সকলকে সুরা কফের যে শিক্ষা আল্লাহকে চিনা আমরা যেন এই শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে তাফিক দান করুন আমিন আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে ইমান নিয়ে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদেরকে তাফিক দান করুন আমিন